পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد آلہ وصحبہ اجمعین اما بعد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقرا بسم ربک الذی خلق خلق الانسان من علق اقرا وربک الاکرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم আল্লাহ ফাকরাবুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন লিখার মাধ্যমে শিক্ষা নির্দেশ দান করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন জ্ঞান অর্জনের হুকুম করেছেন সে আল্লাহ ফাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন যে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা সমান হতে পারে না যেমন আলো অন্ধকার সমান হতে পারে না রৌদ্র আর ছায়া সমান হতে পারে না গরম আর ঠান্ডা সমান হতে পারে না সালাত এবং সালাম নাজিল পেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর যিনি সবচেয়ে বড় মহাজ্ঞানী ছিলেন রসুল্লাহামের জীবনীর যে অংশে আমরা পৌঁছেছি চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স পার করে আরবি মাস হিসাবে রমজান মাস একচল্লিশতম বছর তার বয়স হয়েছে ওই সময় রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে প্রথম বহি আসে সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত যে আয়াতগুলি পাঠ করলাম এই আয়াতগুলি নাজেল হওয়ার যে অবস্থা ছিল নবিসাল্লামকে তিনবার করে চেপে ধরেছিলেন জিবিরিল আমিন আলহি সালাম এবং একরা বলছেন পড়ো তৃতীয়বারে রসুল্লাহ সাল্লাম তা পাঠ করেন আর সেই আয়াতগুলি নিয়ে ফিরে আসেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বাড়িতে হেরা পাহাড়ের গুহা থেকে খাদিজা রাজি আল্লাহ তাল্লাহার কাছে ফিরে আসলেন আর বড়ই শীত লাগছিল ভয় লাগছিল কাঁপছিলেন তত্থর করে বলেন জম্মেলুনি জম্মেলুনি আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও তখন বাড়ির লোকেরা নবী সাল্লা সাল্লামকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন ঠান্ডা দূর হইল ভীতি খানিকটা দূর হইল তারপরে সমস্ত ঘটনা শোনালেন রসুল্লাহাম তার স্ত্রীকে আর বললেন লাকাত হাসি তো আলা নাসছি আমাকে খুব ভয় লাগছে আমার যে কি হবে আমাকে খুব ভয় লাগছে খুব ভয় পাচ্ছি খাদিজা রাজি আল্লাহ তালানা সেই সময় সান্ত্বনা দিয়েছিলেন কয়েকটি মূল্যবান বাক্য দিয়ে মূল্যবান কথা দিয়ে এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তো আল্লাহ রবুল আলমিন ওইভাবেই সম্মানিত করবেন ওইভাবেই লাঞ্ছনা আর মানহানি জিল্লত থেকে অপদস্থ হওয়া থেকে হেফাজত করবেন রক্ষা করবেন যেভাবে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রক্ষা করেছেন বলছেন কাল্লা আল্লাহ কখনো আপনি ধ্বংস হবেন না কখন আপনি আপনার সর্বনাশ হবে না আল্লাহ আবাদ আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবেন না আপনি কেন ধ্বংস হবেন আপনি কেন ভয় পাচ্ছেন কেন রাহিম আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এটা আল্লাহ পাকের হকের পরে সবচেয়ে বড় হক আর আত্মীয়দের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় মা এবং বাবা আর তারপরে যত আত্মীয় স্বজন রয়েছে আপনার বাবার বংশের হোক অথবা মায়ের বংশের হোক এরা হচ্ছে আপনার আত্মীয় এদের সাথে আপনার রাহেমের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক রয়েছে আর আর একটি তৃতীয় সম্পর্ক হচ্ছে বাপের বংশ মায়ের বংশ ছাড়া বৈবাহিক সম্পর্ক যেই বংশে আপনি বিবাহ সাদিতে আবদ্ধ হয়েছে সেটা এই পর্যায়ের আর এই রকম গুরুত্বপূর্ণ সম্পর্ক নয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক রাহেমের সম্পর্ক বাপের বংশের সাথে আর মায়ের বংশের সাথে এদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদ্ব্যবহার করে ভালো আচরণ করে আত্মীয় স্বজনদের সাথে তাদের আল্লাহ রুজি বৃদ্ধি করে দেন আয়ু বাড়িয়ে দেন আল্লাহ রাবুল আলমিন তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন আর আখেরাতে তো আছেই এর বিপরীত যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক খারাপ করে তাদেরকে কষ্ট দেয় <clears throat> তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের দুনিয়ার বরকত কমে যায় রুজির বরকত কমে যায় আয়ুর বরকত কমে যায় শরীর স্বাস্থ্যের সুস্থতা কমে যায় এছাড়া আখেরাতের কুফল শোনেন পেন মোহাম্মদ রসুল উল্লাহ বলছেন লায়াত হলুল জান্নাতা কাতেউন এই কাতেউ রাহেমিন জান্নাতে প্রবেশ করবে না ওই সব লোক যারা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী তাতে সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সোল্লা সহি হাদিস আল্লাহ রাবুল আলম তার হকের পরে মাতা পিতার হকের কথা উল্লেখ করেছেন একটি আয়াতের না কয়েকটি আয়াত রয়েছে অকাদা আল্লাহ হবিল ওয়ালেদের এহসান চূড়ান্ত ফয়সালা যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহর হক সবচেয়ে বড় হক আর তারপরে হচ্ছে অবিল ওয়ালেদাইনে এহসানা মাতা পিতার সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ পাক অন্য যা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা আল্লাহর করো আল্লাহর সাথে শিরিক করিও না কোনো কিছুকে শরিক করিও না আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো এইভাবে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটিতে সুরানেসার আরো অন্যান্য হকের মধ্যে অবেদুল কোরবা ওয়ালিয়াতাম আত্মীয় স্বজনদের হকের কথা প্রতিবেশীর হকের কথা কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী এভাবে দশ শ্রেণীর মানুষের দশটি হকের কথা আল্লাহ ফাকর আব্বুরা উল্লেখ করেছে তার মধ্যে প্রথম হক হচ্ছে আল্লাহ প্রথম হক হচ্ছে আল্লাহ আর তারপরে আরো নয়টি অধিকারের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যদিও তারা কষ্ট দেয় আপনি কষ্ট দেবেন না কষ্টের বদল যদি কষ্ট দেন তাহলে আপনি কিছুই ভালো করলেন না ভালো আপনার সাথে ব্যবহার করলে ভালো করবেন এটা তো যে কোনো মানুষের সাথেই করছেন আপনি হ্যাঁ কাফের সাথেও করছেন আপনি ইহুদিন আসারের সাথেও করছেন হিন্দুর সাথেও করছেন আপনি কিন্তু আপনি মুসলিম ভাই তারপরে মুসলিম ভাইয়ের উপর অতিরিক্ত হচ্ছে আপনার রক্তের সাথে সম্পর্ক যাদের আত্মীয় স্বজন তারা যদি আপনাকে কষ্ট দেয় আপনার জুলম অত্যাচারও করে তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করুন এটা হচ্ছে সেলাতুল আরহাম এটা হচ্ছে সুসম্পর্ক রাখা অতাহমেলুল কাল এবং হে আমার প্রিয় স্বামী খাদিজা রাজি আল্লাহ তালানো সম্বোধন করে বলছেন আপনি মানুষের বোঝা বহন করেন ঋণের বোঝা ঋণের বোঝা বহন করেন কারো ঋণ আছে ধরে মারধর করেছে অপদস্থ করেছে রসুল্লাহাম গিয়ে হাজির কি হয়েছে কি হয়েছে এরকম আমার টাকা দেয় না ঠিক আছে আমি দিয়ে দিতে আমি দিতে পারছি না টাকাও আমার জুলম অত্যাচার করছে এখনই চাই নবী সাল্লাম এসব দায়িত্ব মক্কা নগরীর লোকজনের নিজের কাঁধে নিয়ে নিতেন মানুষের বোঝা বহন করতেন মেহনত পরিশ্রম করে তাদের ঋণ পরিশোধ করতেন ওয়াতাকসেবুল মাদুম এবং সর্বহারা যারা নিঃস্ব তাদের জন্য আপনি আয় উপার্জন করেন আপনার নিজের শুধু পরিবারের জন্য না যাদের বাড়িতে কিছু নেই খাবার নেই ঘর নেই বাড়ি নেই ওদের জন্য আপনি মেহনত পরিশ্রম করে তাদের রুজির ব্যবস্থা করেন তাদের পোশাকের ব্যবস্থা করেন তাদের সাহায্য সহযোগিতা করেন ইত্যাদি আর আপনি অতিথিদের <clears throat> সম্মান করেন আপ্যায়ন করেন মেহমানদের আপনি মেহমান নওয়াজি করেন আতিথ্যের ব্যবস্থা করেন নবী সাল্লাম অত্যন্ত বেশি মেহমানের আতিথ্য করতেন এমনকি কাফের অমুসলিম এসছে তাদেরও মেহমান নওয়াজি করেছেন রসুল্লাহ আলা নওয়াইবিল হক এবং আপনি ভালো কাজে নেক কাজে সত্যের পথে আপনি মানুষের সাহায্য করে থাকেন কেউ যদি বিপদ আপদে পড়ে বলা মুসিবতে পড়ে আপনি সাহায্য করে থাকেন এখানে নবী করিম সাল্লাহ সাল্লামের পাঁচটি গুণ বর্ণনা করা হয়েছে এই পাঁচটি গুণ ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম ভালো গুণগুলি নিজেদের মধ্যে তৈরি করার তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে এই অবস্থায় খাদিজা রাজি আল্লাহ আনহা বললেন যে চলেন আমার এক চাচাতো ভাই আছে খুব প্রবীণ মানুষ বয়স খুব বেশি হয়ে গেছে আর দুই চোখও তিনি হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কিন্তু তার তাওরাত তিনজির সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে জাহিলিয়াতের যুগে তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন তার নাম হচ্ছে Waraqa bin Nawfal bin Asad bin Abdul Uzza নাম ওয়ারাকা বাপের নাম নৌফল তিনি লিখতেও জানতেন মক্কার মধ্যে মাত্র কয়েকজন হাতে গনা লিখা পড়া জানতেন পড়তে পারতেন লিখতে পারতেন তিনি আরবি থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন আর হিব্রু ভাষায় যেহেতু তওরাত ইঞ্জিল ছিল হিব্রু ভাষা থেকে তিনি আরবি ভাষায় করতেন এই সব কাজ করতেন আল্লাহ ইনজিল যেহেতু তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন ইনজিল লিখতেন হিব্রু ভাষায় আর সেই ব্যক্তি যেহেতু জ্ঞান ছিল তার কাছে আহলি কিতাব সম্পর্কে বা আহলি কিতাবদের কিতাব তওরাত ইঞ্জিল সম্পর্কে খাদিজা রাজি আল্লাহ তালানা সাথে করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনা বর্ণনা করলেন যে এইরকম ঘটনা ঘটেছে আর এটা ছিল রমজান মাস আপনি এখন এর সম্পর্কে আমাদেরকে কিছু সৎ পরামর্শ দেন আর ঘটনাটা আপনি সরাসরি তার কাছ থেকে শুনেন ওয়ারাকা বললেন আখি মাজা তারা তুমি কি দেখেছো মোহাম্মদ রসুল্লাহামকে সম্বোধন করে বললেন যে তুমি কি দেখেছো কি অবস্থা দেখেছো কি হয়েছে তোমার সাথে যা কিছু দেখেছিলেন ও হেরা পাহাড়ের গুহাই কি অবস্থায় ফেরেস্তা আসলো আসার পরে যে সব কথাগুলি হলো বা ঘটনা ঘটল সব বর্ণনা করলেন ওয়ারাকা বললেন হাজার নামুস আল্লাহ আলা মুসা এই তো হচ্ছে সেই আসমানি বাণী ওহি যা মুসা আলী ইসলামের উপর আল্লাহ পাক নাজেল করেছেন এ হচ্ছে সে আসমানি বাণী ঐসি বাণী যা আল্লাহ রাবুল আলমিন মুসা আলি সাল্লামের ওপরও নাজেল করেছেন আর তোমার উপরও নাজল হয়েছে তার মানে তুমিও রসুল হবি আর ওয়ারাকা ভালো করে জানতেন যে একজন রসুল শুধু বাকি আছে সমস্ত রসুল আসা শেষ হয়ে গেছে শেষ রাসুল একমাত্র খাতাবুন্নবীন সৈয়দুল মুরসালিন আশা বাকি আছে ভালো করে অনুধাবন করতে পারলেন যে শেষ রাসুল এই মোহাম্মদই হবে আকাঙ্ক্ষা করলেন বললেন ইয়ালাইতানি ফিহা জাজা আহ হায় যেই সময় তুমি রসুল হয়ে জনগণের কাছে আসবে মক্কার লোকদের কাছে ইসলাম প্রচারের জন্য আসবে আল্লাহর দিনকে তুমি তাদের কাছে পৌঁছানোর জন্য আসবে সেই সময় যদি আমি সাবালক থাকতাম আমার শরীরে যদি শক্তি থাকত আমি যদি যৌবনে থাকতাম আমি যদি বেঁচে থাকতাম এইসব আকাঙ্ক্ষা করলেন লাইতানি আকুন হাইয়ান হাই আল্লাহ যদি আমার হায়াতটা দারাজ করতো যদি আমার বয়সটা একটু লম্বা হইতো আর তোমার সেই যুগটা পেয়ে যেতাম ইজ ইয়খরেজোকা কৌমকা যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে বহিষ্কৃত করবে মক্কা থেকে তোমাকে বিতাড়িত করবে রাসুল্লাহ সাল্লামের হিজরতের হ্যাঁ হিজরতের তেরো বছর আগেই ওয়ারাকা বলছেন ভবিষ্যৎবাণী যে এমন একটা সময় আসবে যেই সময় তোমার জাতি তোমার বংশের লোকেরা কোরাইশরা তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে হাই লাইতানি আকুন হাইয়ান সেই সময় যদি আমি বেঁচে থাকতাম সেই সময় যদি আমি বেঁচে থাকতাম অন্য রেবায়ত রয়েছে বলছেন কথাটি যে যদি আমি ওই সময়কে পেয়ে যাই তাহলে আমি জানে প্রাণে যতটুকু পারতাম তোমার সাহায্য করতাম যতটুকু আমার ক্ষমতা থাকতো আমি তোমার সাহায্য করতাম রসুল্লাহ সাল্লাম এই কথা শুনে অবাক হলেন আরে মক্কার লোকের আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে কেউ আমার সম্পর্কে জীবনে একটি ছোট ভুল ত্রুটিও ধরতে পারে নাই আমাকে এরা সাদেক বলে সত্যবাদী আমাকে এরা আমিন বলে বিশ্বস্ত আমানতদার তাদের ঘরের আমানত টাকা পয়সা সোনা চাঁদি আমার কাছে রাখে আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে আওয়া মুখরে জিয়া হোম তারা আমাকে বের করে দিবে কোনো একদিন কালা নাম ওরা বলছে হ্যাঁ অবশ্যই এমন একটা সময় আসবে তোমাকে মক্কা থেকে তাড়াবে লোকেরা দেখো মোহাম্মদ তুমি ভয় করিও না তুমি চিন্তা করিও না এটা নতুন ইতিহাস নয় তোমার মতো যে কেউ দিনের দাওয়াত নিয়ে সত্যের দাওয়াত নিয়ে এসছে ইমান ইসলামের কথা বলার জন্য এসছে তৌহিদ আল্লাহর একত্রের কথা বলার জন্য এসছে আসমানি সিলেবাস পৌঁছানোর জন্য এসছে তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে ইল্লা উদিয়া তার সাথে এইরকমই দুশ্মনী করা হয়েছে কেউ দোস্ত হয়নি তাহলে কি বোঝা গেল হক কথা বললে দুশ্মন হবে অনেকে বলে যে আপনারা এমন কথা বলেন যাতে লোকেরা দুশ্মন হয়ে যায় লোকেরা বিরোধী হয়ে যায় লোকেদের সমালোচনা পাত্র হয়ে যান আর কত দুশ্মন আজকাল হ্যাঁ তার মানে এটা নাকি খারাপ কেউ যদি দুশ্মন হয় তো এটা নাকি খারাপ কাজ করছি আমরা আমাদের মতো যেসব ভাইরা রয়েছেন দিনের কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন এখন বুঝেন তো দেখি রসুল্লাহামের চাইতে ভালো লোক না পৃথিবীতে কেউ ছিল না তার আগে ছিল না তার জামানায় ছিল না আজ পর্যন্ত এসেছে না কেমন পর্যন্ত আসবে এটা কি বিশ্বাস নেই এ বিশ্বাস নেই কি সহি বখারির হাদিস আর ওয়ারাকাবিন নওফাল বলছেন যে তোমার মতো যে কেউ হক কথা নিয়ে এসেছে তার সাথে এইরকম দুশ্মনী করা হয়েছে অবেই তাহলে দুশ্মনী কার করে না দুশ্মনী ওর করে না যে বাড়ি থেকে বেরোয় না ঘর থেকে বেরোন না স্ত্রী কিনে সব সময় বসে থাকেন আর বাড়ির বাইরে যাবেন না ব্যাস তাহলে আপনার কেউ দুশ্মন হবে আর যদি বাইরে বেরোন তো বোবা শয়তান হয়ে বেরোবেন কারো সাথে কথা বলবেন না ভালো মন্দ কিচ্ছু বলবেন না শির করলো কিছু বলবেন না কুফরি বললো কিছু বলবেন না আল্লাহকে গাল দিল কিছু বলবেন না হ্যাঁ আও বাকর উমারকে গাল দিল কিছু বলবেন কিচ্ছু বলবেন না আপনি হ্যাঁ দুর্গা পূজা করলো কিছু বলবেন না দুর্গা পূজা করলো কিছু বলবেন না কিচ্ছু বলবেন না কেউ খুন করলেও কিছু বলবেন না জেনা করলেও কিছু বলবেন না উল্লঙ্গ চললেও কিছু বলবেন না কিচ্ছু বলতে হবে না মদ পান করেছে কিছু বলবেন না চোখ বন্ধ করে চলে যান না আমি মদ দেখবো না চোখ বন্ধটা করে ব্যাস তাহলে কেউ দুশ্মনী করবেন না একমাত্র বোবা শৈতান যদি হইতে পারে শয়তানুল আখরাস তাহলে দুশ্মন হবে না আর হক কথা বললে দুশ্মন হবে সমস্ত আমি আর রসুলগণ দুশ্মন হয়েছে নো আলি সালাম থেকে শুরু করেন যখন তিনি শুরু করেছেন যে কাউমে হে আমার জাতি অবদুল্লাহ এক আল্লাহর এবাদত করো মা লাকুমিন এলাহিন গাইরো তার ছাড়া আর কেউ তোমাদের এলাহ নেই উপাস্য নেই দুশ্মন হয়েছে না হয় নাই সাড়ে নয়শো বছর ওদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য মেহনত করার কি বা প্রয়োজন যা জাহান্নামে চলে যা কি বা প্রয়োজন তারপরে কি দোস্ত হয়েছে একটু কি হুঁস দিশা হয়েছে যে সাড়ে নয়শো বছর শুধু আমাদেরকে আগুন থেকে উদ্ধার করার জন্য এই লোক মেহনত করছে এর সাথে একটু দোস্তি করি এর কথা শুনি একে ভালোবাসি বেসেছে হ্যাঁ আল্লাহ করনা বলছেন সাড়ে নশো বছরেও ইল্লা কালিল অল্প কয়েকজন ছাড়া কেউ মুসলমান হয়নি আশি জনের একটু বেশি ছিল আশি জন বা তার একটু বেশি আশি জন নারী পুরুষ এই মুসলমান হয়েছে সাড়ে নয়শো বছরে সাড়ে নয়শো বছরে সুতরাং আপনার দ্বারা আমার দ্বারা যদি এক বছরে মেহনত করে একটা যদি কেউ যদি সহি আকিদায় না আসে একটা যদি কেউ কাফের থেকে মুসলিম না হয় অথবা সিরিককারী কবর মাজার পূজারী তবা করে নাও আসে বিদাতি বিদাত ছেড়ে নাও আসে বেনামাজি নামাজ নাও ধরে তো আফসুস করার কি আছে সাড়ে নয়শো বছর হেদাত অমা আমা নামা হইল্লা কালিল বলছেন যে কিয়ামতের দিনে সব নবী নিজ নিজ ওম্মত নিয়ে আসবে কারো ওম্মত বেশি হবে কারো কম হবে কার মাহুর কিছু নবী হবে মাহুর রাহত তার সাথে দশজন বিশ জন হবে মাহুয়াহাত আর এমন নবী আসবে যে একা আসবে আল্লাহর দরবারে কিয়ামতের ধাসর মাঠ একজনও নাই একজন নাই দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিয়েছে লাহিল্লাহর দাওয়াত দিয়েছে সুহান আল্লাহ বলে ইসলাম আহ্বাদ একজন মুসলিম হয়নি একজন শির ছাড়েন একজনও তবা করে আসেনি পাপ থেকে এইরকম নবী আসবে সুতরাং আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের কাজ হচ্ছে মেহনত করা যদি কেউ হেদায়ত নাও হয় তারপরও সাকসেস নবীরা কি সাকসেস হন নাই কেউ হেদায়ত হোক আর না হোক আমি আমার কাজ ডিউটি করে যাচ্ছি ফলাফল রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নাই কিন্তু আমি কর্ম করছি আপনি কর্ম করলে আপনি কামিয়াব কর্ম করলেই আপনি সফল যদি কর্ম না করেন কর্মহীনতা হচ্ছে আপনার ফেলিওর হওয়া আপনার নাকাম হয়ে যাওয়া কিন্তু কাজ যদি করেন রেজাল্টের মালিক আল্লাহ এন্নাকাল্লাহ তাহাদিমান আহবাবতা আপনি হেদায়ত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন আপনার বাপকে হেদায়ত করবেন আপনার মাকে হেদায়ত করবেন আপনার দাদা দাদি ভাই বেরাদরকে বোনকে হেদায়ত করবেন ইন্নাক আল্লাহ তাদের নবীকে আল্লাহ স্বয়ং বলছেন তুমি কখনো হেদায়ত করতে পারবে না যাকে তুমি ভালোবাসো তবে কে হেদায়তের মালিক অন্তর ফিরানোর মালিক বলা কিন্নাল্লাহ ইয়াহাদি মাইয়াশা তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়ত দান করেন আর তিনি ভালো করে জানেন যে কি হেদায়ত পাওয়ার যোগ্য আর কি অযোগ্য তিনি জানেন নবীর চাচা যখন আবু তালে মুসলিম হইল না আর নবী সালামের বড় আক্ষেপ হইল হাইরে এই প্রিয় চাচা এত আমাকে ভালোবাসত আর তাকেও আমি ভালোবাসতাম তাকে হৃদায়ত করতে পারলাম না বড় আক্ষেপ বড় দুঃখ বড় কষ্ট আমুল হুজ শোকের বছর শোক নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে রসুল্লাহামের জীবনের ওপর তখন আল্লাহবাক শান্তনামূলক এই আয়াত নাজল করেছিলেন তুমি ভালোবাসে বলে হৃদায়ত করে দিতে পারবে হৃদায়ত আমার হাতে তোমার হাতে না তুমি রব না তুমি মাবুদ না তুমি আব তুমি গোলাম সুতরাং তোমার কাজ হচ্ছে আমার গোলামি করা বাকি মানুষের কলব ফিরানো আর মানুষের কলবে কি করতে হবে না করতে হবে সেটা আমার কাজ একমাত্র কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে কর্ম করে যেতে হবে আমার রসুলগণের জীবনী বলে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দুশ্মনী করেছে এই কথা ভবিষ্যৎবাণী করছেন ওয়ারাকা ওয়ারাকা অথচ তিনি খ্রিস্টান খ্রিস্টান আকাঙ্ক্ষা করছেন যে আপনি নবী রসুল আপনার দাওয়াত যখন আসবো ওই যুগটা যদি পেয়ে যেতাম বলছেন ভবিষ্যৎবাণী করছেন আপনার মতো যে কেউ এসছে তার শত্রুতা করা হয়েছে আমি যদি আপনার সেই দিন পেয়ে যাই যেই দিন আপনি দাওয়াত নিয়ে আসবেন প্রথম শুধু না একরা ইসমে রব্বেকা নাজল হয়েছে ইকরাব পড়ো শুধু বলা হয়নি যে মানুষকে বলো ইয়াহান্নাস হে মানব সকল বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তুফলহ এই দাওয়াতের হুকুম এখনো রসুল্লাহকে হয়নি এই দাওয়াতের অপেক্ষা ওয়ারকাবি নওফাল আসলেই তিনি কবুল করবেন তাহলে কবুল করার জন্য তিনি প্রস্তুত ছিলেন এই অবস্থায় যদি কেউ থাকে আর তার কাছে দাওয়াত না পৌঁছে তাহলে আল্লাহ তাকে জাহান নামে দেবেন না কারণ তার অন্তর প্রস্তুত হয়ে রয়েছে আমি হককে মানতে প্রস্তুত কিন্তু হক পৌঁছেনি তার কাছে এর হুকুম ভিন্ন কিন্তু একজন লোক না হকের যুগ পেয়েছে নবুয়াতের যুগ পেয়েছে রেসালাতের যুগ পেয়েছে আর তারপরে মানেনি খবর পৌঁছেছে তার কাছে নবী সম্পর্কে মানেনি অবশ্যই আল্লাহ আজাব দেবেন এতে কোনো সন্দেহ নেই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাহায্যের ওয়াদা তিনি করলেন কিন্তু তার আয়ু আর সাঁত দিল না বলছেন মায়েসারদি আল্লাহ হাদিসা বর্ণনাকারী সোম্মাল্লাম ইয়ালবাস ওয়ারাকাত আন্তুফিয়া তার কিছুদিন পরেই ওয়ারাকার ইন্তেকাল হয়ে গেল ওয়াফাতার আল ওয়াহি ওহিও বন্ধ হয়ে গেল ওই ইকরাব ইসমে রব্বে কাল্লাজের পাঁচটি আয়াত নাজেল হওয়ার পরে ওহি বন্ধ হয়ে গেল এই যে ওহিটা বন্ধ হয়েছিল কতদিনের জন্য বন্ধ হয়েছিল যেটা প্রসিদ্ধ হয়ে রয়েছে সিরাতের কিতাবাদে সেটা হচ্ছে যে কয়েক বছর বন্ধ হয়েছিল ভুল কথাই ছিল অনেক সময় যেটা প্রসিদ্ধ ফেমাস কথা সেটাই ভুল হয় আর গবেষণামূলক কথা যেটা হয়তো অল্প কিছু লোকেরাই বলেছেন সেটাই হচ্ছে সহি শুদ্ধ ঠিক নবী সালামের জন্ম তারিখ সম্পর্কে ওই রকমই নবীর জন্ম প্রসিদ্ধ হচ্ছে হ্যাঁ কত তারিখে বারো রবি আউ্বাল কিন্তু গবেষণামূলক কথা হচ্ছে যে নবী সালামের জন্ম হচ্ছে সোমবার আর সোমবার বারো রবিউল আউ্বাল ছিল নয় বছরে কি ছিল নয় রবিউল আউ্বাল ছিল ঠিক তেমনি এই বিষয়টাতেও যে ইকরাব নাজেল হওয়ার পরে যে দ্বিতীয় পর্বের আয়াতগুলি নাজেল হলো এই সময়টাকে বলা হয় ফতরাতুল ওয়াহিদ মানে ওহি বন্ধের ওহি বন্ধ থাকার সময়কাল এই ওহি বন্ধ থাকার সময়কালটা কত ছিল এই সম্পর্কে যারা গবেষক সিরতের লেখক তারা বলছেন যে মাত্র কয়েকদিন ছিল সেটা ছিল একুশ রমজান থেকে শুরু করে পহিলা সওয়াল পর্যন্ত ব্যাস একুশ রমজান থেকে শুরু করে পহিলা সওয়াল পর্যন্ত কি করে নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর এই আয়াতগুলি যে নাজেল হয় প্রথম ইকরাব ইসমের আয়াত সুরায় আলাকের এগুলি নাজেল হয় রমজান মাসে আর সেটা ছিল লাইলাতুল কাদার ফজরের আগে আগে ফজর আগে তাহলে রাত্রের ঘটনা যে প্রথম জিব্রাহ আলাইসাল্লাম নবী সাল্লামের কাছে হীরা পাহাড়ের গুহা এসে এটা রাত্রের ঘটনা আর রমজান মাসের ঘটনা আর সেটা ছিল কদরের রাত কদরের রাত তো পাঁচটার যে কোনটাই হতে পারে একুশে হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাইশ হতে পারে উনত্রিশ হতে পারে কোন রাত ছিল এই সম্পর্কে গবেষক আলমারা বলছেন যে সেটা ছিল একুশে রমজানের রাত একুশে রমজানের রাত আর তারপরের দিনটা ছিল সোমবার তারপরের দিনটা ছিল সোমবার যেমন আল্লাহ পাকবর শাহরে রমাদান আল্লাজি ওনজিল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে কোরআনে করিম নাজেল হয়েছে আর আল্লাহ পাক তার রমজানে নাজেল হয়েছে অন্য মাসে নাজেল হয়নি আর আল্লাহ বলছে ইন্না আনজাল নাফি ইলাইলাতিল কাদরে আমি কোরআন নাজেল করেছি কদরের রাতে সে রাতটি ছিল একুশের রাত আর সেটা ছিল সোমবার আর বাকি আলোচনা ইনশা আল্লাহ তালা আবার ইনশা আল্লাহ তালা আমাদের আগামী পর্বে পুরা করা হবে আমাদের এখন বিশিষ্ট মেহমান এসছেন তিনি হয়তো কিছু বলবেন আর তার অনুবাদ আমাদের শেখ মুখলিসুর রহমান সাহেব পেশ করবেন